সুরা আলাম নাসরা بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك হে নবী আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করিয়া দেই নাই তোমার উপর হইতে সেই দুর্বহ বোঝা নামাইয়া দিয়াছি যাহা তোমার কোমর ভাঙ্গিয়া দিতেছিল আর তোমারই জন্য তোমার খ্যাতির কথা সুচ্চ করিয়া দিয়াছি প্রকৃত কথা এই যে সংকীর্ণতার সঙ্গে প্রশস্ততাও রহিয়াছে নিঃসন্দেহে সংকীর্ণতার সঙ্গে আছে প্রশস্ততাও অতএব যখনই তুমি অবসর পাইবে তখনই ইবাদত বন্দেগীর কঠোর শ্রমে আত্মনিয়োগ করিবে এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোযোগ দিবে